ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল মুরসালিন নবীনা মোহাম্মদ আজমাইন আম্মাবাদ সম্মানিত মুসলিম সমাজ আমরা আমাদের ঘর বাড়িগুলিকে কিভাবে পবিত্র রাখতে পারব এটা আমাদের জানা দরকার অনেক বাড়িতে অভিযোগ থাকে যে এই বাড়িতে জিনের প্রভাব রয়েছে অমুক ব্যক্তিকে বা অমুক নারীকে জিনে ধরেছে এই সমস্ত কথা আমরা শুনতে পাই তো এটার আসল ওষুধ হচ্ছে বা ট্রিটমেন্ট হচ্ছে এই যে ইসলামী পদ্ধতিতে আমাদের বাড়ি ঘরগুলিকে আমরা আবাদ করে রাখবো ইসলামী পদ্ধতিতে আমাদের বাড়ি ঘর আবাদ করে রাখব তাহলে আমাদের বাড়িতে শয়তানের বা জিনের প্রভাব পড়বে না বা শয়তানের অমঙ্গল আমাদের বাড়িতে ঢুকতে পারবে না সম্মানিত মুসলিম সমাজ আপনাদের সামনে একটি হাদিস পাঠ করি عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره البقره رواه الامام مسلم في صحيحه এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারেন সাতশো আশি হাইফেন দুইশো বারো সম্মানিত মুসলিম সমাজ এই হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে আবু হরের আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘর বাড়িগুলিকে কবরস্থানের মতো করে রাখিও না আর যে বাড়িতে সুরা বাকারা পাঠ করা হবে সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করবে মুসলিম শরীফের হাদিস নম্বর দেখতে পারেন আপনারা সাতশো আশি আর হাইফেনের পর দেখতে পারেন দুইশো বারো তাহলে এই হাদিসে আমরা উপদেশ পেলাম যে আমাদের বাড়িঘরকে পবিত্র রাখতে হলে আমরা সুরা বাকারা তেলাওত করব। এক অন্য হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে হাদিসটি সহি বখারির মধ্যে রয়েছে এবং সহি মুসলিমের মধ্যে রয়েছে সহি বখারি শরীফের মধ্যে পাঁচ হাজার নশো নম্বর হাদিস দেখতে পারেন আর সহি মুসলিমের মধ্যে আটশো আট নম্বর হাইফেন দুশো ছাপ্পান্ন নম্বর হাদিস দেখতে পারেন এই হাদিসটি عن ابي مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে আবু মাসুদ রদি আল্লাহ তালানহতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত্রিকালে সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে আবার বলি যে ব্যক্তি রাত্রিকালে সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে সে ব্যক্তি সমস্ত অমঙ্গল থেকে রক্ষা পাবে সুতরাং শয়তানের যেন প্রভাব আমাদের জীবনে আমাদের মনে আমাদের শরীরে আমাদের বাড়িতে না পড়ে তার জন্য আমরা কি কি করতে হবে আল্লাহর স্মরণে মগ্ন থাকতে হবে আর যে সমস্ত জিকির দুয়া আছে সেগুলো পাঠ করতে হবে তো জিকিরের দ্বারা এবাদতের দ্বারা সুক্রিয়ার দ্বারা আমরা বাড়িকে পবিত্র রাখবো আর বাড়িকে এমন করে রাখবো যাতে শয়তান ঢুকতে না পারে শয়তানের প্রভাব না পড়ে সম্মানিত মুসলিম সমাজ আমাদের বাড়িতে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে না অনেক মানুষ আল্লাহর জিকির থেকে বিমুখ থাকছে অনেক মানুষ পবিত্রতা অর্জন করে না অপবিত্র অবস্থায় থাকছে সেই ক্ষেত্রে তাদের প্রতি শয়তান শয়তানের তাদের প্রতি শয়তানের প্রভাব খুব সহজেই পড়ে যাচ্ছে তারপরে তারা আবার অভিযোগ করে যে আমাদের বাড়িতে শয়তান এসেছে অমুককে শয়তানে ধরেছে অমুককে জিনে ধরেছে তারপরে আবার এমন ব্যক্তির কাছে যায় যে বলে যে তার কাছে জিন আছে এই জিনের দ্বারা জিন দূর করতে হবে তো এগুলি শরীয়ত সম্মত বিধান নয় আপনি আপনার বাড়িকে যখন আল্লাহর জিকিরের দ্বারা কোরআন পাঠের দ্বারা তিলাওতের দ্বারা পবিত্র রাখবেন তখন শয়তান আসবে না আর যদি শয়তান এসেও যায় তারপরে আপনি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবেন সুরা বাকারার শেষ দুই আয়াতটি পাঠ করবেন আর কোরআন তেলাওত করবেন সুরা বাকারা সাধারণভাবে তেলাওত করবেন শয়তান পলায়ন করবে সুরা এখলাস ফালাক নাস আয়াতল কুরসি এগুলো পাঠ করবেন আপনি শয়তানের অমঙ্গল থেকে রক্ষা পাবেন আর নিজেই আপনি বাঁচতে পারবেন আর নিজের পরিবার পরিজনকেও আপনি শয়তানের প্রভাব থেকে বাঁচাতে পারবেন এখান থেকে আমি শেষ করছি আকুল কৌলি হাদা ওয়াস্তাকফরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাইরুল মুসলিমিন মুসলিম আকমিন কুল্লে দাম্বি ওয়াতুবিলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ